اتخذوا قبور أنبيائهم مساجدا وعن ابن عباس رضي الله عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسرجا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং বিশুদ্ধ ইসলাম জানার জন্য বিশুদ্ধ ইসলাম মানার জন্য রসুলের আনিত সিস্টেম রসুলের আনিত সুন্নাতের উপরে তালিমি মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি যাকে আল্লাহ সুলহান পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ শ্রেষ্ঠ মুফাসির শ্রেষ্ঠ মুআল্লিম করে পাঠিয়েছিলেন চার তালিমি পথ সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র তালিমি পথ তালিমি আদর্শ হিসেবে রয়েছে তেয়ামত পর্যন্ত যিনি আদর্শ মোয়াল্লিম হিসেবে থাকবেন সেই রসুলের প্রতি সালাতু সালাম আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমরা গত সপ্তাহে কবরের হুকুম আলোচনা করেছিলাম তাই না যে কবরের হুকুম কবর অবস্থিত মাসজিদের বিধান মসজিদের ভিতরে অবস্থিত কবর কবর অবস্থিত এবাদুদ্গাহ অথবা যেই সমস্ত এবাদতখানাগুলোর মধ্যে কবর রয়েছে ছবি রয়েছে ভাস্কর্য রয়েছে মূর্তি রয়েছে সেই সমস্ত এবাদতখানাগুলো সম্পর্কে আমরা আলোচনা পেশ করেছিলাম আমরা বলেছিলাম যে বর্তমানে প্রচলিত সমাজে আমরা কবর অবস্থিত মসজিদকে তিনটি রূপে দেখতে পাই তিনটি রূপে দেখতে পাচ্ছি কবর অবস্থিত মসজিদগুলোকে মসজিদের ভিতরে কবর কবরের উপরে মসজিদ অথবা মসজিদের সামনে কবর আর এর অংশ হিসাবে আমরা বলেছিলাম যে মসজিদ কম্পাউন্ডের ভিতরে কবর মসজিদের এরিয়া মসজিদের জায়গা মসজিদের দেওয়াল ঘেসে কবর এখানে সালাপ আদায় করা যাবে না অথবা মসজিদের ভিতরে কবরের ছবি মসজিদের ভিতরে কোনো জীব জন্তুর ছবি অথবা মসজিদের ভিতরে কোনো মানুষের ছবি এদেশে আটরশির যে কবর মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে ঢুকলে দেখবেন যে সেখানে পীর সাহেবের ছবি রয়েছে তারপরে মানিকগঞ্জের পীর সাহেবের মুরিদদের বাড়িতে ছবি ঝুলিয়ে রাখে ছবিটাকে সামনে রেখে তার মুরিদরা সলাত আদায় করে নামাজ পড়তে হবে বাসা থেকে যখন বের হবে পীর সাহেবের ছবি দেখে বের হবে যখন ঢুকবে তখন পীর সাহেবের ছবি দেখবে গেট দিয়ে বের হওয়ার সময় গেটের সামনে একটা ছবি আর গেট থেকে ঢোকার সময় এই পাশের দেওয়ালে একটা ছবি দুইটা ছবি থাকে পীরের সেটাকে সামনে নিয়ে তারা সালাত আদায় করে ঠিক যেইভাবে হিন্দুদের ঠাকুরদেরকে নিয়ে ব্রাহ্মণদেরকে নিয়ে তাদের ভক্তরা যেভাবে তাদের এবাদত বন্দিগুলো করে এই পীরের মুরিদরা ঠিক একইভাবে সেই কাজগুলো করছে এদেরকে আমাদের দেশের হকানি পীর সাহেবরা বলছে যে এরা পীর ছবি দিয়েছে কিন্তু হকানি পীর সাহেবরা এর চাইতেও নিখুঁত একটা শিরিক মানুষের মন্ত্রের মধ্যে দিয়ে দিয়েছে নিখুঁত সেটা হচ্ছে যে জীবনে যেখানেই থাকেন যেখানেই যান যে এলাকাতেই যান এমনকি কাবাতে গিয়েও যদি আপনি সালাদ পড়েন তারপরেও আপনার পীরের ছবিটা আপনার অন্তরের ভিতরে ঢুকিয়ে রাখবেন সবসময় আপনার পীরের ছবিটা যেন আপনার বুকের ভিতরে থাকে আপনার অন্তরের ভিতরে থাকে আপনার চোখের সামনে যেন সবসময় থাকে এটা হচ্ছে আরো কঠিন শির এটা হচ্ছে আরো কঠিন একটা শির এটা হচ্ছে আরো কঠিন একটা শির এই শিরটা হচ্ছে আরো কঠিনতর একটা শির না ছবি রাখছে না সামনে মূর্তিও রাখছে না সামনে এর কোনো ভাস্কর্যও সামনে রাখছে না কিন্তু অন্তরের মধ্যে তার একটা ছবি রেখে দিয়েছে অন্তরের মধ্যে একে তারা সজুরে কালবি বলছে যে অন্তরের ভিতরে উপস্থিত যেন থাকে সবসময় আর পীরের ধ্যান থাকবে সব সময় পীরের ধ্যান তাসাউরে শেখ বলে বাঙালি ভাষী আরবি বোঝে না উর্দু ফার্সি বোঝে না তাদেরকে যা বলে দেয় মনে করে এটাই কোরআন তাসাউরে শেখ পীরের ছবি যেন সবসময় তোমার সামনেই থাকে তুমি তোমার সামনে তাকালেও যেন একটা মানুষকে দেখছো কিন্তু তোমার যেন মনে হয় এটাই হচ্ছে আমার পীর পীরের ছবি সবসময় নামাজের মধ্যে পীর সাহেব জিকির আজকারের সময় পীর সাহেব এজন্য তারা যখন জিকিরে ধ্যান করে জিকির আজকার করে তখন পীর সাহেবের ধ্যান করে তারা প্রথমে বসে এই পীরের ধ্যান করে বসতে বসতে এক পর্যায়ে তারা আল্লাহর ধ্যান করে তারপরে হলুল হয়ে যায় সবকিছু একাকার হয়ে যায় যিনি পীর সাহেব তিনি আল্লাহ হয়ে যান যিনি আল্লাহ তিনি পীর সাহেব থাকেন উভয় সত্তাকে একাকার করে দিয়ে ফানাফিল্লা বাঁকা বিল্লা হয়ে যাচ্ছে ইন্নালিল্লাহ ইন্না ইলাই রাজিউন এ হচ্ছে অবস্থা তো কবরের উপরে মাসজিদ মাসজিদের সামনে কবর অথবা মসজিদের ভিতরে কবর মাসজিদের ভিতরে কোনো প্রাণীর ছবি কোনো মানুষের ছবি নবী রসুলের ছবি অথবা কোনো পীর বুজুর্গের ছবি তাদের ভাস্কর্য তাদের মূর্তি অথবা তাদের কোনো আকৃতি প্রকৃতি অথবা তাদের আকৃতি প্রকৃতি না দাঁড় করিয়ে তাদের কোনো স্মৃতিচিহ্নকে মসজিদের ভিতরে অবস্থান যদি করানো হয় সেই সমস্ত মসজিদগুলোতে নামাজ পড়া হচ্ছে একদম নিষিদ্ধ হারাম পড়া যাবে না সেই সমস্ত মসজিদগুলোতে কেন কারণ হচ্ছে এটা হচ্ছে বিধর্মীদের একটা আচার আচরণ তাদের একটা কৃষ্টি কালচার তাদের একটা সিফাত ইহুদি খ্রিস্টানরা এই কাজটাই করত নবী রসুলদের কবরের উপরে মসজিদ নির্মাণ করত অথবা তাদের মসজিদগুলোর ভিতরে নবী রসুলদের কবর দিত অথবা নবী রসুলদের ছবি ভাস্কর্য সাইনবোর্ড মূর্তি অথবা তাদের স্মৃতিচারণ করার জন্য তাদের যে কোনো স্মৃতিচিহ্নকে তারা তাদের এবাদত খানাগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দিত এবং সেগুলো থাকতো তাদের সামনে সেগুলোকে সামনে করে তারা তাদের এবাদত বন্দিকিগুলো করত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই শ্রেণীর মানুষের জন্য বদোয়া করেছেন আল্লাহর কাছে বদোয়া করেছেন আল্লাহর কাছে তিনি বলছেন আল্লাহ আল্লাহ আল ইয়াহুদি অন্না সারা ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসুক লানত আসুক তাদের উপরে অভিশাপ আসুক কেন তারা তাদের নবীদের কবরগুলোকে মাসজিদে পরিণত করেছে অসৌয়ার উপিহি তিলকা সোয়াল এবং নবী রসুলদের ছবিগুলোকে তারা তাদের এবাদত খানাগুলোর মধ্যে প্রবেশ করিয়েছে নবী রসুলদের ছবি তাদের ভাস্কর্য তাদের মূর্তি তাদের কবরগুলো যদি মসজিদের ভিতরে রাখা হয় আর এই শ্রেণীর উপরে যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে তাহলে এই যুগের পীর মুর্শিদদের কবরগুলোকে মসজিদের ভিতরে রাখলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে তাই না পীর মুর্শিদরা অলিয়া উলিয়া হওয়ার ক্ষেত্রে নবী রসুলদের চাইতেও অনেক ঊর্ধ্বে তারা মর্যাদার ক্ষেত্রে নবী রসুলের চাইতে অনেক ঊর্ধ্বে তাই না এর কারণেই নবী রসুলদের কবরগুলোকে বাদ দিয়ে এখন পীর আউলিয়া তাদের কবরগুলোকে মাস্টিরে পরিণত করেছে তাদের কবরগুলোর মধ্যে গিয়ে সেজদা করছে আর এটা করতে গিয়ে অতীত যুগের মানুষগুলো নবী রসুলদের কবরগুলোকে মাস্টিরে পরিণত করত নবী রসুলদের ছবিগুলো লাগাতো মানে ভালো মানুষদের উপরে তারা এই কাজগুলো করত আর বর্তমান সময়ে যত খারাপ মানুষ আছে সেই খারাপ মানুষগুলোর উপরে তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে খারাপ মানুষগুলোর উপরে ল্যাংটা বাবা মরতে পেরেছে সারা জীবন উলঙ্গ হয়ে থেকেছে ও মরার পরে ও আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলি হওয়ার পর পরে তার কবরের উপরে সেজদা চলতে থাকে কেন ল্যাংটা বাবা আল্লাহর অলি ছিল সারা জীবন উলঙ্গ ছিল সে হচ্ছে আল্লাহর অলি আজীবন গাঁজা খেয়ে বুধ হয়ে থেকেছে ও মরার পরে ওর উপরে মাজার তৈরি হয়ে গেছে সেখানে গিয়ে মানুষ সেজদা করছে আজীবন চুরি করেছে বাটপাই করেছে মদ খেয়েছে তার মরার পরে তার উপরে মাজার তৈরি হয়েছে সেইখানে গিয়ে মানুষগুলো সেজদা করা শুরু করে দিয়েছে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অবস্থানে তারা চলে গিয়েছে একদম নিচু থেকে নিচু তারা অবস্থানে তারা অবস্থান করছে বর্তমান সময়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লানত কেন করা যাবে না এই বিষয়ে আমরা জানছি যে যেই সমস্ত মাসজিদের ভিতরে কবর আছে যেই সমস্ত কবরের উপরে মাসজিদ তৈরি হয়েছে এবং যেই সমস্ত কবরগুলো মসজিদের সামনে রয়েছে এই সমস্ত মাসজিদে সালাদ আদায় করা যাবে না কেন যাবে না কেন যাবে না করা যাচ্ছে না তা জানলাম কেন যাচ্ছে না কারণ তো একটা থাকতেই পারে আল্লাহর হুকুম এক হচ্ছে প্রথমত বিষয় হুকমে আব্বুদি যে ব্যক্তি আল্লাহর বান্দা যে ব্যক্তি আল্লাহর দাস যে ব্যক্তি আল্লাহর গোলাম সে আল্লাহর হুকুমের সামনে সদা সর্বদা মাথাকে নিচু করে রাখবে বিনা প্রশ্নে বিনা প্রশ্নে মাথাকে নিচু করে রাখবে দ্বিতীয় বিষয় হচ্ছে কখনো কখনো আল্লাহ সুহান তারা কারণ বর্ণনা করেছেন কখনো কখনো রসুলাম এটার কারণ বর্ণনা করছেন কেন করা যাবে না এগুলো এগুলো তো দুটি ফেতনা নিয়ে এসেছে এক হচ্ছে কবরের ফেতনা আর এক হচ্ছে মূর্তি পূজার ফেতনা কবরের ফেতনা মূর্তি পূজার ফেতনা যারা এই কবর মাজার গুলোতে সেজদা করে তারা কবরের ফেতনা নিয়ে এসছে মূর্তি পূজার ফেতনা নিয়ে এসেছে কেন করা যাচ্ছে না সে কেন করা যাবে না তার বর্ণনা হচ্ছে আজকে আজকের আলোচনা যে কেন করা যাবে না কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে কেউ যদি কবরে গিয়ে সেজদা করে সে মূর্তি পূজক কেউ যদি মাজারে গিয়ে সেজদা করে সে হচ্ছে মূর্তি পূজক কেউ যদি কোনো আকৃতির সামনে গিয়ে সেজদা করে এবাদত করে সে হচ্ছে মূর্তি পূজক কেউ যদি কোনো স্মৃতি চিহ্নর সামনে গিয়ে সেজদা করে এবাদত করে যে কোনো প্রকারে এবাদত দেয় সে হচ্ছে মূর্তি পূজক হিন্দুর সাথে আর ওর সাথে কোনো পার্থক্য থাকবে না যদিও এই মুসলিমের দাড়ি থাকে যদিও এই মুসলিমের পাগড়ি থাকে যদিও এই মুসলিমের হাতে কোরআন থাকে যদিও এই মুসলিম বড় জুব্বা পরে থাকে যদিও এই মুসলিম খানকাদারি হয় যদিও এই মুসলিম হাদিসদারি হয় তারপরেও সে হচ্ছে মূর্তি পূজক হিন্দুর সাথে ওর সাথে কোনো পার্থক্য নেই মুর্শিকের সাথে ওর সাথে কোনো পার্থক্য নেই অগ্নি পূজকের সাথে ওর সাথে কোনো পার্থক্য থাকবে না ইহুদির সাথে ওর সাথে কোনো পার্থক্য থাকবে না এখন এই ছবিটা যারই হোক না কেন সেটা পীরের হতে পারে গাউসের হতে পারে কুতুবের হতে পারে আবদালের হতে পারে অলিয়া উলিয়ার হতে পারে সাহাবির হতে পারে নবী রসুলের পর্যন্ত হতে পারে এমনকি আদম আলাই সাল্লাহামের পর্যন্ত হতে পারে যেই করবে তাদের কবরে গিয়ে যারা সেজদা করবে কবরকে যারা ইবাদত খানায় পরিণত করবে অথবা ছবি মূর্তি আকৃতি ভাস্কর্যের স্থানে যারা এবাদত খানায় পরিণত করবে অথবা যেই সমস্ত এবাদত খানাগুলোর ভিতরে ছবি মূর্তি ভাস্কর্য যে কোনো কিছু আকৃতি স্মৃতিচারণ স্মৃতিশোধ যে কোনো কিছুই যারা স্তম্ভ স্থাপন করবে এবাদত খানাগুলোর ভিতরে তারা হচ্ছে মূর্তি পূজক তারা হচ্ছে মূর্তি পূজক তারা হচ্ছে অগ্নি পূজক তারা হচ্ছে মুশ্রিক তারা হচ্ছে ইয়াহুদি তারা হচ্ছে নাসারা হতে পারে ওর হাতে কোরআন আছে হতে পারে ওর হাতে হাদিসের কপি আছে হতে পারে ওর হাতে ওর মুখে বড় দাড়ি আছে হতে পারে ওর মাথায় বড় পাগড়ি আছে হতে পারে সে তার ভোটার আইডি কার্ডে মুসলিম ইসলাম ধর্ম লিখে রেখেছে হতে পারে সে প্রতি বছর হজ করে হতে পারে সে জাকাত দেয় হতে পারে সে সলাত আদায় করে সে হচ্ছে মূর্তি পুজো ঠিক এমনি ভাবে আমি আপনি আমার ঘরে আপনার ঘরে যেই রুমটাতে সালাত আদায় করছি সেই রুমটাতে যদি একই অবস্থা বিরাজ করে আপনার সন্তানের ছবি টানানো আছে ঘোড়ার ছবি টানানো আছে মোনালিসার ছবি টানানো আছে নায়ক নায়িকার ছবি টানানো আছে কোনো খেলোয়াড়দের ছবি টানানো আছে নিজের বাপের ছবি টানানো আছে নেতা নেত্রীদের ছবি টানানো আছে নবী রসুলদের ছবি টানানো আছে অথবা কোনো পীর মুর্শিদের ছবি টানানো আছে সেই রুমে সালাত আদায় করা যাবে না কেন কারণ হচ্ছে যদি আপনি সেই রুমে সালাত আদায় করেন এগুলোকে সামনে নিয়ে অথবা কোন স্মৃতিসৌধ নির্মাণ করে রেখেছেন স্মৃতি চিহ্ন রেখেছেন একটা মালা দিয়ে রেখে দিয়েছেন বাবা আপনার একটা লাঠি ব্যবহার করত বাবা মারা যাওয়ার পরে বাবার স্মৃতি হিসেবে সেই লাঠিটাকে ঝুলিয়ে রেখেছেন সকাল বিকাল সেটাকে দেখলে আপনার মনে পড়ছে এই রুমে যদি আপনি দাঁড়িয়ে সালাদ আদায় করেন সালাত হবে না সালাত নিষিদ্ধ কেন কারণ হচ্ছে আপনি মূর্তি পুজো এ কথা আমার নয় এ কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ যাকে সাদেকুল মাস্তুক বলা হতো জিবিল আমিন আলহ সালাম যাকে সাদেকুল মসদুক বলেছেন যে সত্যবাদীদের মধ্য হতে সবচাইতে বড় সত্যবাদী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তার কথা এটা না করা যাবে না করা যাবে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে মূর্তি পূজার সামিল কবর পূজা হচ্ছে মূর্তি পূজা ছবির পূজা হচ্ছে মূর্তি পূজা স্মৃতিসৌধের পূজা হচ্ছে মূর্তি পূজা স্মৃতিচারণের পূজা হচ্ছে মূর্তি পূজা ফটোর পূজা হচ্ছে মূর্তি পূজা ভাস্কর্যের পূজা হচ্ছে মূর্তি পূজা এগুলোকে সামনে রেখে কোনো ধরনের এবাদত করা যাবে না যেই বাড়িতে মূর্তি আছে আজকেই ভেঙে ফেলতে হবে যে বাড়িতে ছবি আছে আজকেই নামিয়ে তাকে ছিঁড়ে ফেলতে হবে এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আল্লাহ অভিধান আপনার বাবার একটা ভালোবাসা আপনার অন্তরের মধ্যে রয়েছে কাগজটাকে ছিঁড়ে ফেললে বাবা কোনোদিন আপনার অন্তর থেকে মুছে যাবে না বাবা যে অন্তরে থাকা সেই অন্তরেই থাকবে অতএব কাগজে ভালোবাসা আজকে থেকে বর্জন করতে হবে কিসের কাগজের ভালোবাসা সন্তানকে ভালোবাসেন সন্তানের ছবি দেখলে খুব মায়া মহব্বত লাগে এই ছবিটা না থাকলে কি সন্তানের ভালোবাসা অন্তর থেকে চলে যাবে নাকি কখনো এটা সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কিসিমের এবাদত গুলোকে মূর্তি পূজার সামিল হিসাবে অন্তর্ভুক্ত করেছেন তিনি বলছেন যে এগুলো হচ্ছে মূর্তি পূজার সামিল আমরা বলছি বিষয়টি আল্লাহ সুহান বলছেন যে আপারা আইতুমুল্লাহ মানাত হবল এদের সম্পর্কে তোমাদের ধারণাটা কি আল্লাহ তালা নবীকে জিজ্ঞেস করছেন তোমরা কি ধারণা পোষণ করো তোমরা কি চিন্তা করো তাদের ব্যাপারে তোমাদের দৃষ্টিভঙ্গিটা কি এই লাত মানাত ওজ্জা হবল এদের সম্পর্কে তোমাদের চিন্তা চেতনাটা কি তোমাদের বিশ্বাসটা কি বিশ্বাসটা কি কারণ লাতের একটা মূর্তি ছিল মক্কায় মানাতের একটা মূর্তি ছিল মক্কায় রোজদার একটা মূর্তি ছিল মক্কায় হবলের একটা মূর্তি ছিল মক্কায় মক্কার আশপাশের এলাকায় এই চারটা প্রধান মূর্তি ছিল প্রধান চারটা মূর্তি ছিল যেই মূর্তিগুলোর সামনে তৎকালীন সময়ের মানুষগুলো গিয়ে সিজদায় পড়ে থাকতো রুকুতে পড়ে থাকতো দাঁড়িয়ে নিরবতা পালন করত তাদের সামনে ভোগ দিত তাদের ওইখানে গিয়ে উট গরু কোরবানি জবাই করত কোরবানি করত তাদের সেইখানে গিয়ে মানুষ মান্যত পেশ করত তাদের সেইখানে গিয়ে মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করত বিভিন্ন কাজগুলো তারা সেখানে করত বিভিন্ন কাজগুলো তারা সেখানে করত এই যে কাজগুলো সেখানে করা হতো কেউ গিয়ে সেজদা করছে কেউ গিয়ে নিরবতার সাথে দাঁড়িয়ে আছে কেউ গিয়ে সেখানে রুকু করছে কেউ গিয়ে সেখানে চুমু খাচ্ছে কেউ গিয়ে সেখান থেকে বালু নিয়ে মাথার কপালে ঝুল মুছাচ্ছে কেউ সেখানে গিয়ে কোরবানি করছে কেউ সেইখানে গিয়ে তার নামে ওই মূর্তির নামে মান্যত করছে আল্লাহ বলছেন যে তাদের ব্যাপারে তোমাদের ধারণাটা কি একটু বলো তো ধারণা কি এদের ব্যাপারে এই যে মূর্তিগুলোর এবাদত করা হচ্ছে এই যে কবরগুলোর এবাদত করা হচ্ছে এই যে খানকাগুলোর এবাদত করা হচ্ছে এই যে দরগাগুলোর এবাদত করা হচ্ছে এইগুলোর ব্যাপারে তোমাদের ধারণা কি আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দাদেরকে মানুষকে ধারণাটা কি তোমাদের কি ধারণা পোষণ করো তোমাদের দৃষ্টিভঙ্গিটা কি এদের ব্যাপারে তোমাদের দৃষ্টিভঙ্গিটা কি এদের ব্যাপারে যে এদের ব্যাপারে এই যে তিনটা চারটা মূর্তি মূর্তির পূজা চলছে এদের ব্যাপারে তোমরা কি জানো একটু বলো তোমরা কি জানো এদের ব্যাপারে একটু বলো এরা কারা ছিল এরা কারা ছিল লাত একজন ব্যক্তি ছিল খুব ভালো মানুষ ছিলেন তিনি যার মূর্তি তৈরি করা হয়েছিল উজ্জা একজন ব্যক্তি ছিলেন খুব ভালো মানুষ ছিলেন যার মূর্তি তৈরি করা হয়েছিল অবল একজন ব্যক্তি ছিলেন এরা খুব ভালো ভালো মানুষ ছিলেন তৎকালীন সময়ের খুব ভালো মানুষ ছিলেন তারা তাদের কার্যক্রম কি ছিল তারা আল্লাহরই এবাদত করতেন এবং যখন হাজিরা হজ করতে যেত হাজিদেরকে তারা ছাতু গুলিয়ে খাটো খাওয়াতেন রুটি বানিয়ে খাওয়াতেন তাদেরকে তারা পানি দিয়ে দিতেন পানি খাওয়াতেন তাদের জন্য থাকার ব্যবস্থাপনা করতেন তাদের বিভিন্ন সেবা শুশ্রূষা করতেন তারা হাজিদের বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষা করতেন এবং তারা নিজেরা আল্লাহরই ইবাদত করতেন গায়রুল্লাহর কোনো ইবাদত করতেন না আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত তারা করতেন না এই লোকগুলো যখন মারা গেল মারা যাওয়ার পরে তাদের যখন কবর দেওয়া হলো কবরের সামনে গিয়ে এতে কাপ করা শুরু করে দিল তার ভক্তরা এতে কাপ করা শুরু করলো কবরের সামনে গিয়ে কবর দেওয়ার পরে সেখানে অবস্থান গ্রহণ করলো সেখানে তারা মুরাকাবা করা শুরু করলো সেইখানে গিয়ে তারা বসে থাকা শুরু করলো সেখানে গিয়ে তারা তাসবি তাহলিল আদায় করা শুরু করে দিল এখন কবরস্থানে গিয়ে তাসবি তাহলিল আদায় করা হচ্ছে না যে মক্কার মুশ্রিকদের আদর্শের সামিল এটা মক্কার মুশ্রিকদের আদর্শের সামিল কবরের সামনে গিয়ে সুরাই আসিন পাঠ করো কবরের সামনে গিয়ে দুরুদে হাজারি পাঠ করো কবরের সামনে গিয়ে ফাতেহা পাঠ করো ফাতেহা খানি করো কবরের সামনে গিয়ে মিলাদ মাহফিল করো কবরের সামনে গিয়ে কোরআন খানি করো এইগুলো সব মক্কার মুশ্রিকদের এবাদতের সামিল তাদের আদর্শের সামিল তারা এই কাজগুলো করতো তাদের এই যে নেককার মানুষগুলো এই চার পাঁচজন যখন মারা গেল মারা যাওয়ার পরে তারা তাদের কবরের সামনে গিয়ে বসে পড়লো সেইখানে গিয়ে অবস্থান গ্রহণ করলো সেইখানে গিয়ে সময় পার করতে থাকলো এবং সেইখানে গিয়ে তারা তাজবি তাহলিল আদায় করা শুরু করলো কেন দুটি কারণ ছিল এক নম্বর কারণ হচ্ছে এরা হচ্ছে আল্লাহ নেককার বান্দা যদি এদেরকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন যদি এদেরকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন দুই নাম্বার বিষয় ছিল যে এরা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মিডিয়া এরা আল্লাহর কাছে আমাদের নামে সুপারিশ করবেন ওসিলা এখন যেমন পীর সাহেবরা ওসিলা হয়েছে মাজারগুলো যেমন এখন ওসিলা হয়েছে ঠিক এই ওসিলা এই দুইটি কারণে তারা সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করলো অবস্থান গ্রহণ করলো যাকে সারাই পরিভাষায় কাপ বলা হয় যে তারা কাপ করা শুরু করে দিল সময় পার করলো সেখানে গিয়ে তসবি আলীর আদায় করছে সেখানে গিয়ে সেজদা করছে সেখানে গিয়ে মান্যত করা শুরু করে দিল কিছুদিন পরে তারা এই কবরের উপরে তাদের মূর্তি তাদের স্মৃতিচারণ যাতে করে পরবর্তী প্রজন্ম পরবর্তী ভবিষ্যতের মানুষগুলো যাতে করে এদের চিহ্নটাকে মুছে না ফেলে এরা যাতে মানুষের স্মৃতি থেকে হারিয়ে না যায় এই জন্য তাদের মূর্তিগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হলো না দেখে এবাদত করে তো তেমন একটা মজা পাওয়া যায় না না দেখে এই বুজুর্গ এত বড় বুজুর্গ ছিলেন এই ছিলেন সেই ছিলেন একে না দেখে এখানে বসে থাকবো স্মৃতি এর স্মৃতি পাওয়া যাচ্ছে না এটা তো ঠিক হতে পারে না এটা তো একরকম ঠিক নয় অতএব দেখে শুনে এবাদত করতে হবে তাই পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এদেরকে ভুলে না যায় অন্তর থেকে যাতে করে এরা হারিয়ে না যান এই জন্য তাদের কবরের উপরে মূর্তি দাঁড় করিয়ে দেওয়া হলো মূর্তি মূর্তি দাঁড় করিয়ে দেওয়া হলো কিছুদিন পরে কবর বাদ দিয়ে সরাসরি মূর্তির এবাদত করা শুরু করে দিল ব্যাস মূর্তি পূজা শুরু হয়ে গেল মক্কার মানুষের কাছে যারা দিন হানিফের উপরে ছিলেন যারা ইব্রাহিম আলাই সালাতামের আদর্শে বিশ্বাসী ছিলেন যারা ইব্রাহিম আলাই সালাতামের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং সেই মোতাবেক যারা জীবন যাপন করতেন যারা বিশুদ্ধ ইসলামের উপরে ছিলেন তারা মূর্তি পুজোকে পরিণত হয়ে গেল মূর্তি পূজক হয়ে গেল তারা মাত্র কবরের ফেতনার মধ্যে জড়িয়ে শুধুমাত্র কবরের ফেতনার মধ্যে জড়িয়ে তারা মূর্তি পুজোকে পরিণত হলো তারা মূর্তি পূজা করা শুরু করে দিল এই কবরের ফেতনা এই জন্য কবর অবস্থিত মসজিদে সালাত আদায় করা যাবে যাবে না হবে না করা যাবে না বিলকুল করা যাবে না কেননা এই কবরটাই এক সময় মূর্তিতে পরিণত হবে ঠিক অমুসলিমদের এই যে আজকে যারা রামের পূজা করছে সরস্বতীর পূজা করছে যারা আজকে মূর্তিগুলোকে সামনে এনে রেখেছে তারা এক সময় কবর দিয়েছিল এদেরকে কবর দেওয়ার পরে তাদের আবার মূর্তি তৈরি করে এনে এখন সামনে রেখে তারা তাদের এবাদত করছে যে ব্যক্তি কবরের কবর পূজা করবে কবরের এবাদত করবে যে ব্যক্তি ছবির পূজা করবে ছবির এবাদত করবে যে ব্যক্তি আগুন পূজা করবে সে আগুনেরই এবাদত করবে যে ব্যক্তি কোনো ভাস্কর্যের পূজা করবে সে ভাস্কর্যের এবাদত করবে সে গায়রুল্লাহর এবাদতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর এবাদতকে সে বর্জন করবে আল্লাহর এবাদতকে সে বর্জন করবে যে ব্যক্তি মারা গিয়েছে সে তো মারা গিয়েছে আমুয়াতুন গাইর ওয়াহিয়া আল্লাহ বলছেন যে এ মারা গিয়েছে এ শুনবেই না এ তো জীবিত নয় এ তো মারা গিয়েছে আমুয়াতুন গাইর ওয়াহিয়া এ হচ্ছে মৃত এ জীবিত নয় অমায় সরুন আইয়ান ইবাসুন এ জানেও না যে একে কখন কবর থেকে তোলা হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা মসজিদ সমূহ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য তোমরা সেখানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডেকো না আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো না তোমরা তোমরা সেখানে অন্যের এবাদত করতে যেও না মসজিদ সমূহ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য আল্লাহরই দেওয়া মসজিদ সেখানে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন তার মৃত্যুর পূর্বে আল্লাহ কাবেরি আল্লাহ তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না ওয়াসানান আল্লাহ তুমি আমার কবরকে মূর্তি মূর্তিতে পরিণত করো না ইয়বাদ যার এবাদত করা হয় রসুল তার কবরকে মূর্তিতে পরিণত করতে নিষেধ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার কবরটাকে মূর্তিতে পরিণত করো না কবর কি কখনো মূর্তি হতে পারে কবর কখনো মূর্তি হতে পারে না কিন্তু রসুল দোয়া করছেন আল্লাহ তুমি আমার কবরটাকে মূর্তিতে পরিণত করো না তার মানে যারা কবর পূজা করবে তারা হচ্ছে কি মূর্তি পূজক তারাই মূর্তি পূজক সে হিন্দু নাম নিতে পারে সে মুসলিম নাম নিতে পারে সে ইহুদি খ্রিস্টানের নাম নিতে পারে সে অন্য বৌদ্ধ পত্তলিকদের নাম নিতে পারে যেটাই নিক না কেন সে হচ্ছে মূর্তি পূজক রসদাম দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার কবরটাকে মূর্তিতে পরিণত করো না যার এবাদত করা হয় কেন ইস্তাবদা গাদাবুল্লাহ আলা কাউমিন আল্লাহ তালা সেই জাতির উপরে অত্যন্ত রাগান্বিত আল্লাহ তালা সেই জাতির উপরে ক্রদান্বিত আল্লাহর গজব সেই জাতির উপরে যারা তার নবীর কবরগুলোকে মসজিদে পরিণত করে যারা তাদের নাবিদের কবরগুলোকে মসজিদে পরিণত করে আল্লাহ তালা তাদের উপরে অত্যন্ত রাগান্বিত ইহুদি জাতি তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল খ্রিস্টান জাতি তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল অতীতের জাতিগুলো তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল এ কারণে তাদেরকে আল্লাহ তালা পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীতে তাদের উপরে আজাব দিয়েছেন তাদের উপরে গজব এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওসাল্লাম সেই দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার কবরটাকে মসজিদে পরিণত করো না যার এবাদত করা হয় রসুল তার কবরকে কবর বলছেন আর মানুষ রসুলের কবরকে কি বলছে বলছে না ইসলামে ব্যক্তি হিসাবে কবরের মধ্যে রওজার মধ্যে কোনো পার্থক্য নেই আমি সাধারণ মানুষ আমার কবরটাও কবর যিনি পীর সাহেব তার কবরটাও কবর হতে হবে যিনি সাহাবি তার কবরটাও অবশ্যই কবর যিনি নাবি তার কবরটাও অবশ্যই কবর কবরের নাম আবার রওজা কে বানালো কবরের নাম রওজা কে বানালো জি না কবরের নাম রওজা নয় কারণ রসুল নিজেই বলছেন যে আল্লাহ তুমি আমার কবরটাকে মূর্তিতে পরিণত করো না রসুলের কবর যদি রওজা হতো তাহলে বলতেন যে আল্লাহ তুমি আমার রওজাটাকে মূর্তিতে পরিণত করো না রসুলের কবরও কবর মানুষের কবরের সাথে নবী রসুলদের কবরের সাথে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই মানুষের কবরের সাথে নবী রসুলদের কবরের সাথে এই কবর পূজা হচ্ছে মূর্তি পূজা ছবির পূজা হচ্ছে মূর্তি পূজা ভাস্কর্যের পূজা হচ্ছে মূর্তি পূজা স্মৃতির পূজা হচ্ছে মূর্তি পূজা এই মূর্তি পূজা করা যাবে না এগুলো হচ্ছে নিষেধ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুমা তিনি বর্ণনা করছেন যে লানা উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জায়রাতিল কবর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অধিক জিয়ারতকারিণী কবর জিয়ারতকারিণী মহিলাদের উপরে লানত করেছেন অধিক কবর জিয়ারতকারিণী মহিলাদের উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম লানত করেছেন লানত করেছেন তিনি অধিক জিয়ারতকারিণী মহিলাদের উপরে যারা কবর জিয়ারত করে বেড়ায় যে সমস্ত মহিলারা মাজারে মাজারে ঘুরে বেড়ায় যে সমস্ত মহিলারা দরগার দরগায় গিয়ে ঘুরে বেড়ায় খানকায় খানকায় গিয়ে ঘুরে বেড়ায় যে সমস্ত মহিলারা বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে ঘুরে বেড়ায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাদের উপরে লানত করেছেন তাদের উপরে অভিশাপ করেছেন যে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও যারা অধিক জিয়ারতকারিনী মহিলা এবং তিনি বলছেন আলাইহাল এবং কবরের উপরে যারা মসজিদ তৈরি করে তাদের উপরে রসুল সাল্লাহ আলী লানত করেছেন কবরের উপরে যারা মসজিদ তৈরি করে কবরগুলোকে যারা এবাদত খানায় পরিণত করে কবরগুলোতে গিয়ে যারা সেজদা করে ড্যাক চড়ায় কবরগুলোতে গিয়ে যারা খাসি মুরগি জবাই করে কবরগুলোতে গিয়ে যারা মান্যত করে কবরের গুলোতে গিয়ে যারা শপথ করে কবরের ধুলোগুলোকে যারা মাথায় লাগায় কবরওয়ালাকে যারা সম্মান করে কবরের যারা শ্রদ্ধা করে কবরের সামনে গিয়ে যারা দাঁড়িয়ে থাকে কবর সামনে দেখলে যারা মাথায় কপালে চুমু খায় তাদের উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী লানত করেছেন এবং বলছেন যে যারা সেইখানে গিয়ে বসে থাকবে সেইখানে গিয়ে যারা মুরাকাবা করবে সেইখানে গিয়ে যারা এতে কাপ করবে কবরের সামনে যারা তোয়াফ করবে কবরের সামনে গিয়ে যারা দণ্ডায়মান হয়ে থাকবে নিরবতা পালন করবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত অসুরুজা এবং কবরকে যারা টাইলস লাগাবে কবরের উপরে যারা আগরবাতি লাগাবে কবরের উপরে যারা মোমবাতি লাগাবে কবরের উপরে যারা লাইটিং করবে তাদের উপরে রসুল্লাহ আলহ্লাম লানত করেছেন অধিক জিয়ারতকারী কবর জিয়ারতকারী মহিলা এবং যারা কবরকে কেন্দ্র করে এবাদত বন্দিগি পরিচালনা করে তাদের উপরে এবং যারা কবরে লাইটিং করে কবরে যারা নেমপ্লেট লাগায় কবরের উপরে যারা চাকচিক্যতা লাগায় কবরের উপরে যারা ফুল চড়ায় কবরকে কেন্দ্র করে যারা আলোক সজ্জা করে তাদের উপরে রসুল সাল্লাহ আলিয়াল্লাম লানত করেছেন যে আল্লাহ তাদের উপরে তুমি অভিশাপ করো তাদের উপরে তুমি অভিশাপ দাও ঢাকা শহরে এমন কবরস্থান পাওয়াটা খুব কঠিন যেই কবরস্থানে লাইট জ্বলে না যেই কবরস্থানে সবাই বরাত সবাই কথা লাইটিং হয় না যেই কবরস্থানগুলোতে টাইলস লাগানো কবর নেই যেই কবরস্থানগুলোতে মোমবাতি আগরবাতি জ্বলে না যেই কবরস্থানগুলোর সামনে গিয়ে মানুষ নিরবতার সাথে চুপচাপ দণ্ডায়মন হয় না যেই কবরস্থানে পীর সাহেবের কবর আছে সেখানে গিয়ে চুমু খায় না এমন কবরস্থান এমন মাজার ঢাকা শহরে খুব কম আছে উঁচু পাকা করা কবর ছাড়া পাকা ছাড়া কবরস্থান খুব কমই আছে ঢাকা শহরে খুঁজেই পাওয়া যাবে না পাকা ছাড়া কবর একটা মাত্র কবরস্থান পাওয়া যায় মাজার রোডে গাবতলি যেতে মাজার রোডে একেবারে শেষ মাথায় একটা কবরস্থান পাওয়া যায় যেখানে একটাও পাকা করা কবর নেই যে কবরস্থানটাকে লাইটিং করতে দেখা যায়নি আমি এই পর্যন্ত দেখিনি লাইটিং করতে যে কবরস্থানে টাইলস তোলা কোনো কবর নাই এছাড়া সকল কবরস্থানগুলোতে দেখা যাচ্ছে টাইলস লাগানো একটা সময় কবরস্থানে গেলে ছোটবেলায় আমরা ভয় পেয়ে যেতাম আর এখন কবরস্থানে গেলে আনন্দ লাগে কত সুন্দর সুন্দর ঘর কবরের ভিতরে জায়গা রেজিস্ট্রি করা হয় এই জায়গার মালিকানাও থাকে এগুলো সব নিষিদ্ধ আল্লাহ তালা আমাদেরকে কবর পূজা মূর্তি পূজা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে পীর পূজা মাজার পূজা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে ছবির পূজা স্মৃতির পূজা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে একমাত্র তারই ইবাদত করার তৌফিক দান করেন তারই ইবাদত করে তার বান্দা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক এবং মুশরিক থেকে হেফাজত করেন আল্লাহ আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাহ সাল্লাম মুবারক আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু